محترم حضرات مربیان کرام অধিকার মুসল্লিয়ান আজম আল্লাহ সুবহান ওয়া মহান দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ইসলামী বছরের প্রথম জুমা তথা মহরম মাসের প্রথম জুমায় জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মহারম মাস ইসলামের হিসাব অনুযায়ী মুসলিম জাতির নিজস্ব হিসাব অনুযায়ী এটা বছরের প্রথম মাস দুর্ভাগ্য হল সত্য মুসলিমরা অন্যান্য মাসের হিসাব যেরকম ভাবে রাখে আরবি তথা ইসলামী মাসের হিসাব সেরকম রাখে না বাংলা যখন নববর্ষ শুরু হয় কমপক্ষে এক মাস আগের থেকে খবর হয়ে যায় যে নববর্ষ শুরু হচ্ছে পান্তা ভাতের আয়োজন থাকে দেশে ইলিশ মাসের অভাব করে দেওয়া হয় মুসলিম জাতি একটা স্বতন্ত্র জাতি তাদের রয়েছে নিজস্ব তাহরিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতি এগুলোকে ভুলে গিয়ে তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া এদের যত কৃষ্টি কালচার রয়েছে এগুলোকে নিজস্ব করে নিয়েছে এজন্য আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ তিনি বলেছিলেন উনকো তাহজিব নেহার বন্দ সে আজাদ কিয়া उनको तहदीब ने हर बंद से आजाद किया लेके काबे से सनम खाने में आबाद किया যে এরা এমন মুসলমান যাদেরকে ইসলামের শিক্ষা থেকে সরিয়ে এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে যেন কাবার দরজার থেকে এদেরকে মূর্তিখানার সামনে দাঁড় করানো হয়েছে অদামে তুম হো নসারা তো তমাদ্দুন মে হুনুদ ये मुसलमान है जिनको देख के शर्माए यहूद অদামে তুম হো নাসারা তোমাদের ওয়াদা তোমাদের দেখলে মনে হয় যেন খ্রিস্টানদের লেবাস পোশাক তামাদ্দুন মে হনুদ আর সংস্কৃতির দিক থেকে এরা হিন্দুদের সংস্কৃতিকে নিজস্ব করে নিয়েছে ইয়ে মুসলমান হে জিনকো দেখ কে শর্মায় ইহুদ এরা এমন মুসলমান যাদেরকে দেখে ইহুদি পর্যন্ত লজ্জা পায় এরপরে মুসলিম জাতি রবিউল মহারম মাস এলে এক তো একদল ভুলে গেছে আর দল যারা এটাকে ধরে রেখেছে তারা হলো আবার আর দল হাই হোসেন পার্টি মহরম মাস এলে কিছুটা টের পাওয়া যায় ওদের কারণে এদের কাজ কি মুখে ক্রাসিন নিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া রাস্তায় লাঠি খেলা করা বিভিন্ন রকমের সুরাত ধারণ করা বুক চাপড়ানো গাল চাপড়ানো ছুরি মারা এগুলো হচ্ছে এই মহরম পার্টির কাজ এ সম্পর্কে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লামের সাত করেছেন লাইসা মিন্না মান খুদুদ অসাক্কল জুয়ুব ওয়া দাবে দাওয়াল জাহিলিয়া ওরা আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয় মান দরাবাল খুদুদ যারা গাল চাপড়ায় বুক চাপড়ায় অসাক্কাল জুয়ুব জামা কাপড় ছিঁড়ে ফেলে জাহিলিয়া এবং জাহিলি যুগের মতো যারা চিৎকার করে ওয়া হাসানা ওয়া হোসেনা এরকম যারা চিৎকার মারে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন লেইসা মিন্না ওরা আমাদের মুসলিমদের অন্তর্ভুক্তই নয় মূলত যুগে যুগে এভাবেই একদল লোক বাড়াবাড়ি করেছে আর একদল লোক ছাড়াছাড়ি করেছে একদল লোক বাড়াবাড়ি করে আর একদল লোক ছাড়াছাড়ি করে এই লোকদেরকে যদি আপনি বলেন কোরআন হাদিসের কথা এরা কোরআন হাদিসকে গ্রহণ করবে না এজন্যই আমি সবসময় বলে থাকি ইসলামের মূল ভিত্তি ইসলামের মূল বেনা পাঁচটা সেই পাঁচটা বেনার প্রথম বেনা হচ্ছে ইমান আর ইমানের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহিদ ক্লিয়ার না করে সে ইসলামেই প্রবেশ করে না তাওহিদ মানে হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বজায় রাখা এটা হচ্ছে ইমানের মূল ভিত্তি এই তাওহিদের দুইটা রোকন রয়েছে এক হচ্ছে সমস্ত গায়রুল্লাহকে বর্জন করা এরপরে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করা বর্জন এবং গ্রহণ এই দুটো জিনিস মিলে তাওহিদ পূর্ণ হয় শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করলো গায়রুল্লাহকে বর্জন করল না সে মুসলমান না আল্লাহ আছেন এ কথা বিশ্বাস করে এটা ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে হিন্দুরাও বিশ্বাস করে দুনিয়ার সমস্ত ধর্মের লোকেরাই বিশ্বাস করে আল্লাহ আছেন এ সম্পর্কে বিস্তারিত দলিল আমরা আগে আলোচনা করেছি কোরআনের বহু আয়াত রয়েছে উপরে ওয়ালা ইনসাল তাহুম্মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেল আবুল আহাবকেও জিজ্ঞাসা করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে ওরা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং সৃষ্টিকর্তা আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে মক্কার কুফাররা বিশ্বাস করত কাকে এখানে কোনো পার্থক্য নেই বর্তমান যুগের এহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে কোরআন সুন্দর করে তাদের কথাটা উপস্থাপন করেছে আল্লাহ তারা বলছেন এহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনা উল্লাহি ওয়াহিব্বা উহু আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয় লোক আবনা উল্লাহ আমরা আল্লাহর আবনা ইবনুনের বহু বচন হচ্ছে আবনা ইবনুন মানে হচ্ছে পুত্র সন্তান তার মানে ইহুদি খ্রিস্টানরা বলতে চায় যে আমরা হচ্ছে আল্লাহর পুত্র এবং আল্লাহর সন্তান আল্লাহর প্রিয়জন সুরায় মায়েদার আঠারো নম্বর আয়াত বলা আছে তা এমনি ভাবে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে এবং সে আল্লাহকে ভয় করে সুরায় আনফালের আটচল্লিশ নম্বর আয়াতে এক পর্যায়ে শয়তান বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি অল্লাহ সাদিদুল একাব আল্লাহ তারা বড় কঠিন শাস্তি দাতা কে বলছে তাহলে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে এরকম ভাবে সুরায় হাসরের ষোলো নম্বর আয়াতে বলা আছে ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন শয়তান বলছে যে আমি আল্লাহকে ভয় করে যে আল্লাহ গোটা বিশ্ব জাহানের রব রব্বুল আলামিন আল্লাহকে আমি ভয় করি বুঝা গেল যে দুনিয়ার বর্তমান কুফাররা এমনকি শয়তান পর্যন্ত সকলে বিশ্বাস করে আল্লাহ আছে তাহলে মমিনদের সঙ্গে মুসলিমদের সঙ্গে ওদের পার্থক্যটা কোথায় এটা যদি একজন মানুষ ক্লিয়ার হতে না পারে বুঝে শুনে সাক্ষী না দেয় আসাদু আল্লাহ ইল্লাল্লাহ তাহলে সে ইসলামে প্রবেশ করে না তার মধ্যে ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এ বিষয়গুলোকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই তাগুতকে বর্জন করতে পারে নাই অর্থাৎ যারা আল্লাহ ছাড়া যাদের এবাদত করা হয় যাদের আনুগত্য করা হয় এদেরকে যদি কোনো ব্যক্তি ত্যাগ না করে শুধু আল্লাহকে মানে তাহলে সে ব্যক্তি যদিও নামাজ পড়ে যদিও রোজা রাখে যদিও হজ করে জাকাত দেয় সব কিছু করে এর পরেও সে জাহান্নামি হবে ফাহুয়াফি জুসা জাহান্নাম ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম যদিও সে নামাজ পড়ে রোজা রাখে এবং সে দাবি করে সে মুসলিম তারপরেও সে জাহান্নামি এজন্যই কোরআনুল করিমে সুরায় বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা সুতরাং যারা কুফুর বি তাগুত করলো তাগুতকে যারা কুফুর করলো বর্জন করলো প্রত্যাখ্যান করলো অমিন বিল্লাহি অতপার আল্লাহর উপর ইমান আনলো তাগুতকে বর্জন করলো এরপরে আল্লাহর উপর ইমান আনলো বর্জন না করে ইমান গ্রহণযোগ্য নয় আল্লাহকেও মানলেন অন্যদেরকেও মানলেন ও এটা গ্রহণযোগ্য নয় এজন্য কোরআনুল করিমে এই বিষয়টাকে সুস্পষ্ট করে বলা হয়েছে তাগুত যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো বর্জন করলো অয়ুমিন বিল্লাহি অতপার আল্লাহর উপরে ইমান আনলো ফাকাদ ইসলাম সাকাবিল সে মজবুত হাতল ধারণ করল আনফেসাম আলাহা যতক্ষণ ছিঁড়ে যাবার নয় দুই হাত দিয়ে ধরলো একটা বর্জন একটা গ্রহণ কোন জিনিস শক্তভাবে ধরতে হলে কয় হাত লাগে দুই হাত লাগে সেই দুই হাতের নাম হচ্ছে টুফুর বিত্তাগুত ইমান বিল্লা এমনি ভাবে কোরআনুল করিমের আর একটা আয়াত সুরায় নাহালের ছত্রিশ নম্বর বলা হয়েছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আমি প্রত্যেক জাতির কাছে রাসুল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে আনে আবুদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে যেতে নাব করবে তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে ট্রাকের পিছনে যেমন লেখা থাকে একশো হাত দূরে থাকুন এই যেতে তেনাব মানে হচ্ছে আরবিতে সেটা তার মানে হচ্ছে আনে আবুদুল্লাহ এক আল্লাহর এবাদত করবে অজেতানিবুত তাগুত এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে তাগুত থেকে একশো হাত দূরে থাকবে নিরাপদ দূরে থাকবে এই তাগুত কারা এটা চেনা দরকার নতুবা লাইলা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিয়েছে আমরা তাগুতকে বর্জন করার জন্য সাক্ষী পূর্ণ হবে না আমরা বলেছি লা ইলাহা এখানেও দুইটা জিনিস রয়েছে না বোঝার কারণে মুসলিমরা ক্লিয়ার হচ্ছে না লা ইলাহা মানে কোনো ইলাহা নেই ইলাহা মানে কি যার আনুগত্য করা হয় যার পূজা করা হয় যার কথা মেনে চলা হয় তার নাম হচ্ছে কি ইলাহ লা ইলাহা বলে আমরা প্রথমে বর্জন করছি আমি কারো বিধান মানব না কারো আনুগত্য করব না কারো এবাদত করব না এরপরে বলছি ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া এই জিনিসটা যখন ক্লিয়ার হয় প্রথমে লা ইলাহা পরে ইল্লাল্লাহ এতে একজন লোক ইসলামে প্রবেশ করে আর এই লাইলাহাই হচ্ছে জান্নাতের চাবি লাইলা মানে কি হাদিসে বলা হয়েছে মান জান্না যে ব্যক্তি লাইলাহ ইল্লাল্লাহ পড়ল সে জান্নাতে প্রবেশ করবে এখন হরিচরণ যদি লাইলাহ পরে জান্নাতে যাবে হরিচরণ যেভাবে লাইলাহ ইল্লাল্লাহ পড়ল সে বুঝল না ঠিক তেমনি ভাবে কোন একজন দাড়ি টুপিওয়ালাও যদি লাইলাহ ইল্লাল্লাহ পরে সে না বুঝে তাহলে বুঝতে হবে সে ব্যক্তির মধ্যে হরিচরণের মধ্যে কোনো পার্থক্য নেই হরিচরণ যেরকম লাইল্লাহ পড়ে এরপরে মূর্তির সামনে সেজদা করে ঠিক সেরকম ভাবে একজন লোক মুসলিম দাবি করে আব্দুর রহমান নাম নিয়ে লাইল্লাহ পরে কবরে গিয়ে সেজদা করে একজন লোক লাইল্লাহ পড়ে এরপরে মূর্তির নামে জবে করে এরপরে সে যদি কাফের হয় আর একজন লোক মূর্তির নামে জবে না করে গায়রুল্লাহর নামে মাজারের নামে জবাই করে তার মধ্যে কোনো পার্থক্য আছে একজন লোক তার দেবদেবীর নামে মান্যত করলো আর একজন লোক মাজারের নামে মান্যত করলো কোনো পার্থক্য আছে কারণ হচ্ছে এই মান্যত করা একটা এবাদত মান্যত করা কি এবাদত দোয়া করা কি এবাদত আর দোয়া ও মুখুল এবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ এখন সেই দোয়া করব কার কাছে দোয়া মানে ডাকা প্রার্থনা করা এখন যদি কোনো ব্যক্তি এই এবাদত আল্লাহর জন্য না করে কোনো ব্যক্তির কাছে প্রার্থনা করে মাজার গিয়ে মৃত্যু ব্যক্তির কাছে প্রার্থনা করলো আমাকে সন্তান দান করো আমাকে তুমি ভাগ্য পরিবর্তন করে দাও সেই ব্যক্তি দোয়া করলো কার কাছে গায়রুল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্যের কাছে এই গায়রুল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা চাওয়া এটা একটা সিরকি আকবার এই ব্যক্তি যদিও লাইল্লাহ পরে তারপরেও তার মধ্যে আর হরে কৃষ্ণ হরে রামের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ সে তাগুতকে বর্জন করে নাই এজন্য পরিষ্কার করা হয়েছে লা ইলাহা লা ইলাহা মানে কোন ইলাহ নেই কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে নবী আপনি জিজ্ঞেস করুন সবচেয়ে বড় সাক্ষী কোনটা আপনারা কি বলতে পারেন বড় সাক্ষী কোনটা কোরআনুল করিমে বড় সাক্ষী বলা হয়েছে কুল আইয়ু আকবরু শাহাদা হে নবী আপনি বলুন তো কোন জিনিসটা সবচেয়ে বড় সাক্ষী সুরায় আনাম ছয় নাম্বার ছুরার উনিশ নাম্বারে বলা হয়েছে কুল আইয়ু সাইন আকবরু শাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটা আমি দেখেছি আরব দেশের স্কুলগুলোতে পরীক্ষায় প্রশ্ন দেয় আইয়ু সাইন আকবরু শাহাদা সবচেয়ে বড় সাক্ষী কোনটি ওদের বাচ্চা পর্যন্ত এই আয়াত লিখে দেয় কোরআনের আয়াতে বলা হয়েছে তারা বলে লিখে দেয় যে কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله إلها أخرى তোমরা কি সাক্ষী দিচ্ছ যে আল্লাহর সঙ্গে আরো কোন ইলাহ রয়েছে কুল্লা আশহাদু না আমরা সেই সাক্ষ্য দিচ্ছি না আমরা সাক্ষ্য দিচ্ছি কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ আমাদের ইলাহ হচ্ছেন কয়জন বাকি সব লা ইলাহা ওয়া ইন্নানি বারি মিম্মা তুশরিকুন এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সাক্ষী বলা হয়েছে এমনি ভাবে আবার যদি প্রশ্ন করা হয় বলো এমন কোন সাক্ষী রয়েছে যেই সাক্ষী আল্লাহ নিজে দান করেন যেই সাক্ষী সমস্ত ফেরেস্তারা দিয়ে থাকে যেই সাক্ষী সমস্ত বিজ্ঞ লোকেরা দিয়ে থাকে এই সাক্ষীর নাম কি কোরআনের সুরা আলে ইমরান আঠারো নম্বর আজ বলা হয়েছে কোরআনের সুরায় আঠারো নম্বর আজ বলা হয়েছে শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়াউলুল ইলমি কায়েমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম এটা এমন এক সাক্ষী যেই সাক্ষী স্বয়ং আল্লাহ তারা দিচ্ছেন শাহিদ আল্লাহ আল্লাহ তারা সাক্ষী দিচ্ছেন কি সাক্ষী আন্নাহু লা আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই ওয়াল মালাইকাতু এবং তারা সাক্ষী দিচ্ছেন অউলুল ইলমে এবং সমস্ত উলুল ইলম যাদের সঠিক জ্ঞান রয়েছে আসমানি কেতাবের জ্ঞান যাদের রয়েছে তারা সকলেই সাক্ষী দেয় কায়মাম বিল কিস্তে তারা ন্যায়ের সঙ্গে দাঁড়িয়ে সাক্ষী দেয় লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই কোন সাক্ষী এই সাক্ষী দিচ্ছে আমরা সকলেই আমি বলে থাকি সাক্ষী তো দেয় কিন্তু বুঝলাম না কিছুই না বুঝে সাক্ষী দেওয়া দুনিয়ার আদালতেও গ্রহণযোগ্য নয় একজন লোক আদালতে গিয়ে হাজির হলো আদালত জিজ্ঞেস করলো তুমি কে বললাম একজন সাক্ষী কিসের সাক্ষী খুনের মামলার সাক্ষী বলো কে খুন করেছে বলে তা জানি না বলে কাকে খুন করেছে তাও জানি না আদালত বলবে বেটা ফাইজলামি করতে এসেছ পুলিশ ডেকে ওকে জেলে দিয়ে দেবে দুনিয়ার আদালতেও না বুঝে না জেনে সাক্ষী দেওয়া নিষিদ্ধ আল্লাহ সুবাহ আদালতে যদি কোনো ব্যক্তি না বুঝে সাক্ষী দেয় না জেনে সাক্ষী দেয় তা গ্রহণযোগ্য হতে পারে না সে ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না সেজন্য এটা সাক্ষী বলা হয়েছে আসাদু আল্লাহ ইলাহা এই দাওয়াত ছিল সমস্ত নবীদের সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনুল করিম সব নবীদের ব্যাপারে আলোচনা করেছে সব নবীরাই তার জাতিকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ হজরতে নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন সুরায় আরাফের উনষাট নম্বরে বলা হয়েছে লাকাদ আরসালনা নূহান ইলা কৌমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু এক ইলাহের ইবাদতের দাওয়াত দিলেন সঙ্গে সঙ্গে কওমের লোকেরা কি উত্তর দিয়েছিল সেগুলো আমরা একটু পরে আসছি এমনি ভাবে হযরতে হুদ আলাইহিস সালাম আর একজন নবী যার আলোচনা কোরআনে হয়েছে সুরা আরাফের পঁয়ষট্টি নম্বরে বলা হয়েছে ওয়াইলা আখা ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره افلا تتقون এক ইলাহের ইবাদত দাওয়াত দিলেন এমনি ভাবে হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম তিনিও তার কওমকে দাওয়াত দিয়েছেন ওয়াইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره قد جاءتكم بينة من ربكم সূরা আরাফের 73 নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামও তার জাতিকে দাওয়াত দিয়েছেন এক ইলাহের ইবাদতের দাওয়াত কোরআনুল করিমে বহু জায়গায় তার আলোচনা করেছে ইজ قال لأبيه يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا হে আমার পিতা তুমি কেন ইবাদত করছো এমন কিছুর যে কিছু শুনে না যে কিছু দেখে না যেগুলো তোমার কোনো উপকার করতে পারে না সূরা মারিয়মের 41 নম্বর বলা হয়েছে এরকম এমনি ভাবে হযরতে সোয়াইব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা মাদিয়ানবাসীর কাছে সোহেবকে প্রেরণ করা হয়েছিল তিনিও তার জাতিকে দাওয়াত দিলেন কালায়া কওমে আবুদুল্লাহ মা আলাকুম মিন ইলাহিন গায়রুহু সূরা আরাফের 58 নম্বর আয়াত এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু সালাম জেলখানায় বসেও দাওয়াত দিয়েছিলেন এক ইলাহের ইবাদতের দাওয়াত কোরআন বলছে ইয়া সাহেবাই সিজনে আর বাব মুতাফাররিকুনা খাইরুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার ওহে আমার জেলখানার দুই সাথী বিভিন্ন ইলা বহু রব আর বহু ইলার এবাদত করা কি ভালো নাকি এক আল্লাহর এবাদত করা ভালো তোমরা যাদের এবাদত করছো মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমা আং সাম্মাইতুমুহা আনতুমুহা আবাউকুম তোমরা যাদের এবাদত করছো যাদের আনুগত্য করছো এগুলো আসলে তোমরা এবং তোমাদের বাপ দাদারা কিছু নাম ঠিক করে রেখেছো তাদের আনুগত্য করছো ইয়াকুব আলাইহিস সালাতু আসসালাম এইভাবে দাওয়াত দিলেন তার যা থেকে কোরআন বলছে আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا সূরা বাকারার 133 নম্বরে বলা হয়েছে যে তোমরা কি সে সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু হাজির হলো তখন তিনি তার সন্তানদেরকে জড়ো করে বলেছিলেন ওহে আমার সন্তানরা আমার মৃত্যুর পরে তোমরা কিসের আবাদত করবে তারা বলল না আবুদে ইলা হাকা ইলাহা বাইকা আমরা তোমার ইলা এবং তোমার পূর্বপুরুষদের ইলা ইব্রাহিমে সাহাক ইসমাইল যাদের যার পূজা করে যার এবাদত করেছে আমরা সেই এক ইলাহের এবাদত করবো ইলাহা ওয়াহিদা এমনি ভাবে ঈসা আলাইহ সালাতাম একই রবের দাওয়াত দিয়েছেন ইন্নাল্লাহ রব্বি ও রব্বুকুম ফাবুদুহু হাদা সিরাত মুস্তাকিম এমনি ভাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জাতিকে দাওয়াত দিয়েছেন ইয়া হে সকল মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আল্লাহ সুবাহ আলোচনা করে এরপরে এক আয়াতে পরিষ্কার করে দিলেন যে এত নবীর নাম আলোচনা করছি এরপরে শুনে রেখো বাকি যে সমস্ত আম্বিয়ায় কেরাম ছিলেন সমস্ত নবীদের দাওয়াত ছিল লাইলাহা ইল্লাল্লাহ কোরআনুল করিমের সুরায় বাকারার একশো তেষট্টি নম্বরে বলা হয়েছে অনা আরসালনা মিন কাবলিক মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন সূরা আম্বিয়া ও এটা বলবো সূরা আম্বিয়া একুশ নম্বর সূরার পঁচিশ নম্বর আয়াত অমার সালনামিন কাবলিকান রসুলিন আপনার আগে যত রসুল প্রেরণ করেছি শুধু আপনিই নন আপনার আগে যত নবী রসুল প্রেরণ করেছি সব রসুলদের প্রতি এই মর্মে আদেশ করা হয়েছে ইল্লা নু ইলাইহি সব নবীদের প্রতি ওহি করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা যে আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই পাবুদুনি অতএব শুধুমাত্র আমার এবাদত করবে আমার কাছেই প্রার্থনা করবে আমার কাছেই মান্যত করবে আমার জন্যই সেজদা করবে এছাড়া যদি অন্য কোনো কারো জন্য মান্যত করা হয় অন্য কারো জন্য জবাই করা হয় অন্য কারোর নামে যদি প্রার্থনা করা হয় সে ব্যক্তি মক্কার কুফফারদের মতোই মুশ্রিক এইভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে তার প্রথম কাজ হচ্ছে সমস্ত বাতিলাহগুলোকে বর্জন করা আল্লাহ সুবাহ সেজন্যই সব নবীদেরকে প্রথমে দাওয়াত দেওয়ার জন্যই প্রেরণ করেছেন আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম মহাদেবনে জাবালকে ইয়ামান যখন ইসলামের ছায়াতলে চলে আসলো বিজয় হল মোয়াজ বিন জাবালকে সেই ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন আর সঙ্গে কিছু উপদেশ দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম সেই উপদেশ দিলেন বোখারি শরীফ কিতাবুজ জাকাতের প্রথম হাদিস খুলে দেখবেন লেখা আছে পরিষ্কার আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কিতাব তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যারা হচ্ছে আসমানি কেতাবের অনুসারী তারা আল্লাহ চিনে আদমকে চিনে নবী রসুলদেরকে চিনে তারা লাইল্লাহ পড়ে সবকিছুই পড়ে তারপরেও তারা আল্লাহর সঙ্গে শিরিক করে সুতরাং তুমি তাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে লাভ নেই আল্লাহ তালা খাদ্য দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ তালা ফসল দেওয়ার মালিক এই আল্লাহ তালা জীবন মরণের মালিক এই বিশ্বাসগুলো তারা এমনিতেই করে তুমি তাদেরকে কিসের দাওয়াত দিবে তারা এইগুলোকেও মানে আবার আল্লাহকেও মানে গায়রুল্লাহকেও মানে প্রথম যেই জিনিসটার দাওয়াত তাদের কাছে পৌঁছবে তা হচ্ছে শাহাদাত ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই অন্য কোন মাহবুদ নেই অন্য কারো হুকুম মানা যাবে না আনুগত্য করা যাবে না কোন পীর বুজুর্গ কোন অলি এর কারো হুকুম মানা যাবে না যদি সেটা আল্লাহর হুকুমের পরিপন্থী হয় কাউকে তরিকা আবিষ্কার করার দায়িত্ব দেওয়া হয় নাই কাউকে জিকির তৈরি করার অধিকার দেওয়া হয় নাই কাউকে ভিন্ন আবাদত করার তরিকা তৈরি অধিকার দেওয়া হয় নাই লা এটাকে প্রথমে তাদেরকে বুঝাও কারণ তারা আল্লাহকে ও রব মানে আবার বুজুর্গদেরকেও রব বানিয়েছে কোরআন পরিষ্কার করে দিয়েছে ইত্তাখাজু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম তারা আল্লাহর পরিবর্তে তাদের আহবার এবং রুহবানদেরকে বিজ্ঞ বড় বড় আলেমদেরকে এবং পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে কি বানিয়েছে আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের পরে একদিনে আয়াত পড়ছিলেন আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলো বিশিষ্ট দানবীর হাতেম তাইর পুত্র আদি আদি এমনি হাতেম আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলো তখনও তার গলায় কুরুশ ঝুলছিল অফি অনুকেহিয়াল সালিদ কুরুশ ঝুলছিল তার গলায় আল্লাহর নবীকে শূন্য আয়াত পড়ার জন্য হাতেম তাইর পুত্র বাপের বেটা দাঁড়িয়ে বলল ইয়ারসুল আল্লাহ কোরআনের আয়াত বলছে এহুদি খ্রিস্টানরা ওদের আহবার এবং রোহবানদেরকে আলেমদেরকে বুজুর্গদেরকে রব বানিয়েছে আমি নিজে একজন খ্রিস্টান এহুদি সম্পর্কে ধারণা আছে আমার আসমানি কেতাব সব পড়েছি আমরা আমাদের বুজুর্গদের রব বানাই নাই আমরা আমাদের পীর বুজুর্গের রব বানাই নাই তার মানে কোরআন সত্য বলছে না আল্লাহ রাসুল সাল্লাম বলেন হে আদি তোমরা কি এরকম করো না যে তোমাদের বুজুর্গেরা যখন কোনো হালালকে হালাল বলে মেনে নাও কোন হারামকে হালাল বলে মেনে নাও যদিও তা কোরআনে আল্লাহর কেতাবে সেরকম নেই আসমানি কেতাবে সেরকম নেই তোমাদের বুজুর্গ যখন কোন অজিফা বাতাই দেয় কোন তসবি বাতলায় কোন এবাদত তৈরি করে দেয় তখন তা মানো কিনা তা তো মানি এই কাজগুলোই হচ্ছে রবের কাজ এই কাজগুলো কার কাজ সুতরাং তোমরা এই কাজের জন্য যাদের আনুগত্য করছো তারাই তোমাদের রব হয়ে গেছে কোরআন সেজন্য স্পষ্ট করে বলেছে এত্তাহাজু আহবার আহম আর ওয়াহুদি খ্রিস্টানরা ওরা আল্লাহর পরিবর্তে ওদের বড় বড় বুজুর্গদেরকে ওদের পীরদেরকে মাসায়েকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে এহুদি খ্রিস্টানরা যেরকম ভাবে যেই কাজ করার কারণে ওদের বুজুর্গকে রব বানিয়েছে যদি কোন মুসলমান নাম রেখে আব্দুর রহমান আব্দুর রহিম নাম রেখে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে পাঁচক নামাজ পড়ে এরপরে পরে যদি তাগুতের গোলামি করে তাগুত যেটাকে হালাল বলে ওটাকে হালাল মেনে নেয় সুদকে আল্লাহ হারাম করেছেন তাগুত হারাম হালাল করেছে হালাল মেনে নিচ্ছে মদকে আল্লাহ হারাল হারাম করেছেন তাগুত হালাল করে দিয়েছে লাইসেন্স দিয়েছে হালাল মেনে নিচ্ছে এমনি ভাবে ঘুষকে আল্লাহ হারাম করেছেন ওরা হালাল করে নিয়েছে কবর পূজা আল্লাহ হারাম করেছেন ওরা হালাল করেছে আল্লাহ রসুলাম তরিকা আবিষ্কার করতে মানা করেছেন আল্লাহ তারা বলেছেন এক তরিকা মানতে হবে তার নাম ইসলাম ওরা বিভিন্ন তরিকা তৈরি করেছে চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া সোহরা দাওয়াত দিয়া আরো কত নিয়া কত হাজার তরিকা তৈরি করে দিয়েছে আল্লাহর নবী বলেছেন যেদিন তিনি ভাষণ দিচ্ছিলেন সেদিন বলেছেন আমি তোমাদের মাঝে একটা তরিকা রেখে গেলাম সে তরিকা হচ্ছে আমি এবং আমার সাহাবিদের তরিকা আল্লাহর নবী যেই দিন এই ভাষণ দিয়েছিলেন আমি জিজ্ঞেস করতে চাই সেই দিন কি চিস্তিয়া তালিকা তৈরি হয়েছিল আল্লাহর নবী যেদিন বলেছেন আমি এবং আমার সাহাবা একরাম যে পথের উপরে রয়েছি যে মতের উপরে রয়েছি এই পথে এই মতে যারা থাকবে তারাই একমাত্র নাজাত পাবে বাকি সব জাহান নামি হবে সেই দিন কি কাদিয়ে তরিকা ছিল আব্দুল কাদের জিলানের জন্ম হয়েছিল আব্দুল কাদের জিলানের বাপেরও জন্ম হয় নাই এমনি ভাবে তিস্তি কাদরি নকশাবন্দি মুজাদ্দি যত তরিকা তৈরি করা হয়েছে আল্লাহ নবীর সময় এই তরিকার কোন তরিকা আবিষ্কার হয়েছিল সুতরাং বোঝা গেল আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছেন আমার পরে অসংখ্য দল তৈরি হবে অসংখ্য মত তৈরি হবে সেই মতগুলি হচ্ছে তিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কবরিয়া এই সমস্ত গায়রুল্লাহ তরিকা সমস্ত তরিকা উৎখাত করতে ঠিক কিনা বোঝা গেল মুসলিম জাতি আজকে আল্লাহর তরিকা বাদ দিয়ে আমাকে আজকে সকাল রিপোর্ট করলেন আমাদের এখানে একজন ডক্টর ইদ্রিস সাহেব উনি একজন বড় আলেমকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা আমরা যে ইল্লাল্লাহ জিকির করি ইল্লাল্লাহ জিকির করি এইটা কোরআন হাদিস অনুযায়ী সহি কিনা আলেম সাহেব উত্তর ঠিকই দিয়েছেন প্রথমে উনি সামনে আছেন বলছেন যে না এটা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহর নবী শুধু ইল্লাল্লাহ জিকির করেন নাই কারণ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এটা আল্লাহর নবী করেন নাই সাহাবা গ্রাম করেন নাই এমনকি কোন ইমামরাও করেন নাই তবে বুজুর্গেরা করেছে তবে কি করেছে দেলো ঘুরাইয়া আমি ওনাকে বললাম যে প্রথম উত্তরটা ঠিক তবে উত্তর ঠিক না এই তবে টবে লাগান যাবে না কিন্তু লাগান যাবে না আমি আজকে এই বিষয়ে আলোচনা করছি তাতে আবা যে যখনই কোনো কোরআন হাদিসের আলোচনা করা হয় যখনই কোনো সহি হাদিসের আলোচনা করা হয় আর ওদের এই ভ্রান্ত মতবাদগুলো কোরআন হাদিসে খুঁজে না পাওয়া যায় তখনই তারা বলে আমাদের আকাদের এই কাজটা করেছে আমাদের পূর্বপুরুষরা এই কাজটা করেছে সেই জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাকলিদ আবা এই মহারম আজকে দেখবেন শিয়াদের প্রভাব আমাদের সমাজে ইনশাল আগামী জমা বিস্তারিত আলোচনা হবে সম্পর্কে শিয়া কিভাবে এই দেশের মানুষের আকিদা নষ্ট করেছে এই সমস্ত মাজার কবর পীর তরিকা সবগুলো শিয়াদের আকিদা শিয়াদের ফেরকা ইমামিয়া জাইদিয়া বিভিন্ন ফেরকা রয়েছে ওদের আকিদা হচ্ছে এই সব বিষয়গুলো ওরা আমাদের সমাজে মুসলিমদের সমাজে এগুলোকে প্রবেশ করিয়ে দিয়েছে আপনি দেখবেন আমরা আহলে বাইককে ভালোবাসি আল্লাহ নবীর পরিবারকে ভালোবাসি তার মানে এই নয় যে আল্লাহ নবীর পরিবারকে ভালোবেসে আলীকে ভালোবেসে ফাতেমাকে ভালোবেসে হাসান হোসেনকে ভালোবেসে আবু বকরকে প্রত্যাখ্যান করব অমরকে প্রত্যাখ্যান করব ওসমানকে প্রত্যাখ্যান করব শিয়াদের আকিদা হচ্ছে আল্লাহ নবীর মৃত্যুর পরে আলী রাজি আল্লাহ আনহু খলিফা হওয়ার উপযুক্ত ছিল যেহেতু আলীকে খেলাফত না দিয়ে আবু বকর ওমর ওসমানরা খলিফা হয়েছেন তারা অবৈধ ছিলেন এবং তাদেরকে যারা মান্য করেছে আনুগত্য করেছে বায়াত দিয়েছে তারা সব কাফের হয়ে গেছে এরা কোরআনের দুশ্মন কোরআন সম্পর্কে আকিদা রয়েছে যে কোরআনের মধ্যে আলী সম্পর্কে অনেক আয়াত ছিল সেই আয়াতগুলো মুসলমানরা আবু বকর পরিবর্তন করে দিয়েছে অবসলমান জাতি কোরআন সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্না নাহানু ইন্না লাহু আমি কোরআনকে নাজিল করেছি এবং কামত পর্যন্ত কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সুতরাং যদি কোন শিয়া বলে কোরআনকে পরিবর্তন করা হয়েছে কোরআনের কোন আয়াতকে বাতিল করা হয়েছে সেই শিয়া মুসলমান না কাফের যে আবু করম ওসমান আলী আল্লাহর নবীর সঙ্গে সবসময় ছিলেন আল্লাহর নবীর মৃত্যুর পরে সমস্ত সাহাবাই কেরাম যাকে খলিফা হওয়ার জন্য নির্বাচন করেছেন আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর অমরকে আল্লাহর নবীর পাশে কবর দেওয়ার জন্য নির্বাচন করেছেন সমস্ত সাহাবাই কেরাম ঐক্যমত ভাবে কাজ করেছেন এরপরও যদি কোনো শিয়া কোন কুফার বলে আল্লাহর নবীর পাশে যেই দুইটা মূর্তি রয়েছে আমরা ক্ষমতায় গেলে শিয়ারা বলে শিয়াদের দাবি আমরা যদি কখনো মক্কা মদিনা দখল করতে পারি সর্বপ্রথম যে কাজ হবে সেই কাজ হবে আল্লাহর নবীর পাশের থেকে দুই মূর্তিকে অপসারণ করা নজবিল্লাহ মুসলমান জাতি যেই শিয়া আল্লাহ নবীর সাহাবিদেরকে গালিগালাজ করে আবু বকর ওমরকে গালিগালাজ করে উসমানকে গালিগালাজ করে মা আয়েশাকে গালিগালাজ করে সেই শিয়া মুসলমান না কাফের নামাজ রোজা তারাও করে এজন্য মনে রাখতে হবে শিয়া আল্লাহর দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন সাহাবায়ক গ্রামদের দুশ্মন আমরা বলি এই শিয়ারাই ওসমানকে হজরতে হাসান হোসাইনকে হত্যা করেছে কারণ আপনারা জানেন যখন যখন খেলাফতের ব্যাপারটা চলে আসলো এজিদ খলিফা নিযুক্ত হল মদিনার অনেক বড় বড় সাহাবায়ক রাম এজিদকে খলিফা মানে নাই না মানার কারণে সেখানে এজিদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তার আব্বার খেলাফত স্থান ছিল কুফা সেখানে খবর পাঠালেন যে দেখো ওখানের লোকদের অবস্থা কি ওখানের লোকেরা ইমাম হোসাইনের পক্ষে বায়াত দিল শেষ পর্যন্ত ইমাম হোসাইন ওখানে আসার জন্য তৈরি হলেন ওখানে ওরা চিঠি লিখলো ইমাম হোসাইনকে পত্র লেখলো আপনি এখানে চলে আসুন আমি জিজ্ঞেস করতে চাই যেই লোকগুলো ইমাম হোসাইনকে পত্র লিখেছিল সেই লোকগুলো ইমাম হোসাইনের পক্ষে ছিল বিপক্ষে ছিল পক্ষের লোকই ছিল সেই লোকগুলো ইমাম হোসাইনের মহাব্বত করার নেওয়ার ছিল হজরত আলীর পক্ষের লোক ছিল এরপরে যখন ইমাম হোসাইন তাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের ডাকে সাড়া দিয়ে যখন কুফায় আসলেন তখন কি সেই লোকগুলো পক্ষে ছিল বিপক্ষে ছিল ইতিহাস পড়ুন ইমাম হোসাইন রাজি আল্লাহ তারানহু যুদ্ধ করার আগ মুহূর্তে ওই চিঠিগুলো হাতে নিয়ে বললেন হে অমুকের পুত্র অমুক তুমি আমাকে চিঠি লেখো নাই বোঝা গেল যেই লোকগুলো ইমাম হোসাইনকে আহ্বান করেছিল যেই লোকগুলো ইমাম হোসাইনকে কুফায় ডেকেছিল পত্র দিয়েছিল বয়াত দিয়েছিল সেই লোকগুলোই ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছিল সুতরাং সেই লোকগুলোই শিয়া সেই লোকগুলোই কি শিয়া যারা শিয়ানে আলী আলীর পরিবার বলে দাবি করে আর সেই লোকগুলো ইমাম হোসাইনকে আহ্বান করে তারা হত্যা করলো আর তখন তারা অস্বীকার করলো আমরা এগুলো করি না আমরা চিঠি দেই নাই আমরা বলতে চাই তোমরা ইমাম হোসাইনকে আল্লাহর নবীর নাতিকে হত্যাও করবে আবার তাদের নামে হায় হাসান হায় হোসাইন বলে তোমরা বিলাপ করবে মুসলিমরা এটা বরদাস্ত করতে পারে না শুধু তাই না আপনারা জানেন এখন পর্যন্ত শিয়াদের দাবি ইমাম হোসাইনের পাগড়ি ওদের কাছে লাঠি ওদের কাছে ইমাম হোসাইনের অমুক তমুক সব ওদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই কোন এলাকায় চুরি হয়েছে চোর খুঁজে পাওয়া যাচ্ছে না চোর কোথায় গেল শেষ পর্যন্ত তালাশ করা শুরু হলো তালাশ করে একজনের বাড়িতে সেই চুরি যাওয়া মাল সব পাওয়া গেল আমাদের আর বুঝতে বাকি নাই চোর কোন বাড়িতে আছে যে বাড়ি মাল পাওয়া গেল সেই বাড়িটি চোর রয়েছে ঠিক তেমনি ভাবে ইমাম হোসাইনকে যারা হত্যা করেছে আমরা তাদেরকে তালাশ করছিলাম খুঁজে বেড়াচ্ছিলাম আমরা তালাশ করে দেখি শিয়াদের ঘরে ইমাম হোসাইনের পাগড়ি শিয়াদের ঘরে ইমাম হোসাইনের তরবারি শিয়াদের ঘরে ইমাম হোসাইনের জামা শিয়াদের ঘরে ইমাম হোসাইনের ঘোড়া অমুক তমুক সব পাওয়া যাচ্ছে শিয়াদের ঘরে বুঝা গেল আমাদের বুঝতে আর বাকি নেই শিয়ারাই ইমাম হোসাইনকে হত্যা করেছে শিয়ারাই ইমাম হোসাইনকে আহ্বান করেছিল তারাই যখন যখন ইয়াজিদের ডান্ডা দেখেছে তখন তারা এই ইয়াজিদের পক্ষে চলে গেছে ইমামকে হত্যা করেছে আমার ভাইয়েরা বুঝতে হবে আজকে বাংলাদেশে হোসনি দালান তারপরে এই যে রিফুজি কলোনিগুলো আছে মোহাম্মদপুরে আছে এই লোকগুলো যখনই এই মহরম মাস আসে তখনই তারা ইমাম হোসাইনের মহাব্বাতের দাবি তুলে আল্লাহর নবীর সাহাবিদেরকে গালিগালাজ করে আল্লাহর নবীর আবু বকরমর ওসমান সহ যে সমস্ত সাহাবাহিকরা আমরা খেলাফত চালিয়েছেন মুসলিমদের জন্য তারা বড় কাজ করেছেন যে সাহাবাহিকরামদেরকে আল্লাহর রসুল সন্তুষ্ট অবস্থায় যাদের থেকে ইন্তেকাল করেছেন আল্লাহর রসুলের পাশে যাদের কবর দেওয়া হয়েছে সেই সাহাবিদের পর্যন্ত তারা গালিগালাজ করে সেজন্য আজকে আমাদের সমাজে শিয়া আমাদের আকিদার মধ্যে ঢুকে পড়েছে এদেশে কিছু বক্তা রয়েছে এই বক্তাদেরও দেখবেন কেবল ওয়াজের মৌজার বিষয় হচ্ছে আবু বকর নাই এমনকি মুসলিমদের নামের সঙ্গে পর্যন্ত শিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে দেশের নামের মধ্যে দেখবেন যে মোহাম্মদ হাসান জাহাঙ্গীর হোসাইন আলমগীর হাসান কানিজ ফাতেমা হ্যাঁ মোহাম্মদ আলী অর্থাৎ আলী ফাতেমা হাসান হোসেনের মধ্যে ঘোরাফেরা করে আবু বকর ওমর ওসমান এদের নাম কোনো অংশ হচ্ছে না কেউ নিজের নামের সঙ্গে আবু বকর ওমর ওসমানকে অংশ হিসাবে গ্রহণ করছে না হ্যাঁ কারো নাম আবু বকর হচ্ছে ভিন্ন কথা কিন্তু আলী হাসান হুসাইন যেরকম ভাবে প্রত্যেকটা নামের সাথে অংশ হয়ে আছে মিশে আছে এরকম নাই এর মানে হচ্ছে এই জাতির মধ্যে শিয়ারা এমন ভাবে আকিদা ঢুকিয়েছে সবকিছু ঢুকিয়েছে যে কারণে মুসলিমরা আজকে ওদের অনুসরণ করছে আর যখনই আপনি এগুলোর বিরুদ্ধে বলবেন এই মাজার শিয়াদের কাজ আপনারা যাবেন আবু বকর ওমর ওসমানের মাজারে পূজা হয় না কিন্তু যেহেতু আলিরাদি আল্লাহ তালানোর মাজার রয়েছে নাজাফ ইরাকে সেখানে তারা পূজা করার সুযোগ করে নিয়েছে এমনি ভাবে ইরানে যাবেন বড় বড় মাজার রয়েছে অমুক তমুকের মাজার এইভাবে মাজার তৈরি করে করে মুসলিমদেরকে ইসলামের থেকে সরিয়ে নিয়ে ওদের আকিদার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওদের সংস্কৃতি ওদের যে সমস্ত কুসংস্কার রয়েছে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন যদি কোনো ব্যক্তি এগুলোর বিরুদ্ধে বলে তখন একটা কথাই বলা হয় যে আমরা বাপ দাদার যুগ থেকে এই কাজগুলো করেছি সেজন্যই আমি কোরআনুল করিমের সুরায় মায়দার একশো চার নম্বর আপ থেকে শুরু করেছিলাম সেখানে বলেছিলাম ইলা মাংজাল্লাহু যখন এই লোকদেরকে বলা হয় যারা বিভিন্ন রবের পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে তাগুতের গোলামি করছে তাগুত কারা আল্লাহর পরিবর্তে যার এবাদত করা হয় সেই কি আপনি মনে করুন ফজরের সালাত টাইম হয়ে গেল সালাদ হয় নাউম আপনাকে বলা হচ্ছে সালাদ ভালো ঘুমের চেয়ে আপনার নফস বলছে যে না আমি ঘুমাবো আর আল্লাহর নির্দেশ হচ্ছে সালাতে হাজির হওয়া এখন আপনি আল্লাহর ডাকে আহ্বান সারা না দিয়ে আপনি নিজের নফসের অনুসরণ করে ঘুমিয়ে পড়লেন কার এবাদত করলেন আল্লাহর আহ্বান হচ্ছে আল্লাহর এবাদত করো উঠো নামাজ পড়ো আর নফস বলতেছে না উঠবো না ঘুমাবো আপনি নফসের ডাকে সাড়া দিয়ে নফসের ডাকে সাড়া দিয়ে ঘুমালেন নফসের আনুগত্য করলেন আপনার মাবুদ কে হয়েছে আপনার আত্মা আপনার মন আপনি মনের পূজারী কোরআনে এবার স্পষ্ট আছে আফার তামানি ইলাহাহু হাওয়াহু আপনি কি ওই লোকদেরকে দেখেছেন যারা নিজেদের ইলাহ বানিয়েছে নিজের হাওয়াকে নিজের নফসকে নিজের মনকে এ হচ্ছে এক ইলাহ এরকম ভাবে যদি কোনো শাসক গোষ্ঠী আল্লাহর আইনের পরিবর্তন করে এরপরে কোন আইন চাপিয়ে দেয় সেই আইনকে যারা মানলো আল্লাহর আইন বাতিল করলো তাদের আল্লাহকে হয়ে গেল এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই ইলাহাকে বর্জন করছে কিন্তু আবার তাদেরকে মানা হচ্ছে এমনি ভাবে আল্লাহ সুবাহ হুকুম দিয়েছেন এবাদত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এরপরে কোন ব্যক্তি গিয়ে মাজারে প্রার্থনা করলো আল্লাহ হুকুম দিলেন আল্লাহকে শ্রদ্ধা করার জন্য মানুষ গিয়ে কবরে শ্রদ্ধা করলো তার আল্লাহকে হয়ে গেল এরকম ভাবে আজকে যে বিষয়টা আলোচনা আসছে সেটা হচ্ছে এমনি ভাবে যখন আল্লাহর বিধান একরকম আর বাপ দাদার থেকে চলে আসছে আর রকম এখন আপনি বাপ দাদারটা অনুসরণ করলেন আল্লাহর কোরআন রসুলের সুন্নার কোনো পরোয়া করলেন না আপনার ইলাকি হয়ে গেল এই বাপ দাদা তাকলিদে আবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাওহিদে দাওয়াত দিয়েছেন যখনই তারা এক ইলাহের এবাদতের আহ্বান করেছেন তাউহিদের দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে উত্তর দিয়েছে কোরআন সেটাই বলছে যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যা নাজিল করেছেন এবং রাসুলের প্রতি আল্লাহ তারা যা নাজিল করেছেন সেদিকে চলে আসো তখন তারা বলে কলু হাসবুনা মা ওয়াজাবনা আলাইহি আবা আনা আমাদের জন্য যথেষ্ট ওটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আমাদের বড়দেরকে পেয়েছি আল্লাহ তারা বলছেন ওরা যদি কিছু না জানে কিছু না বুঝে তারপরও তারা ওদেরকে মান্য করবে এমনিভাবে কোরআনের বহু আয়াত আছে ওইদা ফালু ফাহেশাতান যখন তারা অন্যায় কাজ করে তারা গুনাহের কাজ করে পালু আজাদনা আলাইহা আবানা তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি আমাদের বড় এই কাজ করেছেন অমুক আলেম কি কম বুঝে অমুক বড় বিশ্বাস কি কম বুঝে আপনি কি বেশি বুঝলেন এই সব কথা বলে কোরআনকে তারা প্রত্যাখ্যান করছে আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয় হাওয়ালা দেয় আল্লাহ তারা বলছেন অল্লাহ ওরা বলে অল্লাহ আমার না আল্লাহ তারা এই কাজটা করতে বলেছেন আল্লাহ তারা বলছেন কুল আপনি বলে দিন ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশাই আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না অন্যায় কাজ করার জন্য আদেশ করে না আতা পুলুন আল্লাহিমালুন সুরায় আরাফের আঠাশ নম্বর আয়াত এমনি ভাবে কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে সুরায় আম্বিয়ার চুয়ান্ন নম্বর হাতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিসালাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তারাও বলেছিল কল ওয়াজাদনা আবা আনা আলাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর এবাদত করতে দেখেছি এগুলো আনুগত্য করতে দেখেছি তারা ওরকমই বলতেছিল এমনি ভাবে হাসুরায় লোকমানের একুশ মাতে বলা হয়েছে যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তালা যেটা নাজেল করেছেন আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি পালু বাল নাত্তাবি উমা ওয়াজাবনা আলাইহি আবা আনা তারা বলে না বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরই অটল থাকবো ওটা কি মানবো তারা কি কুম বুঝেছে তারা কি বুঝতো না তারা কি আল্লাহ কিতাব পড়ে নাই এত বড় বড় আলেম এত বড় মসজিদের ইমাম তারা কি বুঝে নাই এত বড় পিসাব কি বুঝে নাই এই বলে তারা আল্লাহর কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয় হাদিস হাদিসের দলিল পেশ করা হয় তখন একদল মানুষ সেই মক্কার কুফফারদের মতো যুগে যুগে এহুদি খ্রিস্টানদের মতো সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেম রাখি কম বুঝেছে এত বড় আলেম কম বুঝে ও আমার ভাইয়েরা আমাদের পরিষ্কার হতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম সেজন্যই আমি গত জমাতে বলেছিলাম বারবার বলেছেন আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি ল্যাং তাদিল্লুমা তোমার বিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে সেই দুটো জিনিসের নাম কি সেখানে বলা হয় নাই অমুক বুজুর্গকে রেখে গেলাম অমুক বড় পিসাবকে রেখে গেলাম অমুক বড় মাজারওয়ালা রেখে গেলাম এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম তোমরা ওটা মেনে চলবে বলেছেন কিতাব আল্লাহি কোরআনুল করিমের সুরায় নেসার উনষাট নম্বর বলেছেন যখন তোমাদের মধ্যে মতানক্য দেখা যায় যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও মতভেদ দেখা যায় হাতেমবাগের ক্ষতি বলছে একরকম আর দুনিয়ার সমস্ত ক্ষতি বলছে আর একরকম হাতেমবাগের ক্ষতি বলে একরকম বাইতুল মোকারামের ক্ষতি বলে আর একরকম তখন তুমি কোথায় যাবে বাইতুল মোকারামের বড় পাগড়ি দেখবে বড় মিনার দেখবে আল্লাহ বলেছেন ফাইং তানা সেই ইন যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও রসুল তোমরা সেটাকে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে ফিরিয়ে দাও তার মানে কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে ওরটা মানবে যারটা মিলবে না ওরটা ওর মুখে ছুড়ে মারবে সে যত বড় পিসাব হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক যত বড় মিনারার মালিক হোক না কেন আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে তারাই এখন এই কথাগুলো বলে আমার আফসোস লাগে এত কোরআনের আয়াত শুনতে শুনতে কান ঝাঁদরা হয়ে গেছে এরপরে এখনো বলে অমুক বুজুর্গরা কম বুঝেছে তাবিজের ব্যাপারে সেদিন এক আলোচনা হচ্ছিল তা বলতেছিল আশরাফ আলী থানবী সাহকে তাবিজ বই লিখে গেছেন অনেকে কম বুঝেছেন আমি পরিষ্কার বলতে চাই আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মানে আল্লাহ কা তামিমাতান এই হাদিসে আছে যে ব্যক্তি তাবিজ ঝুলালো পাকাত আশরাকা বিল্লাহে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে ঠিক করলো এখন ঘুরায় কি বলে কয় যে এটা ওই তাবিজ যেই তাবিজ আল্লাহ নবীর যুগে লেখা হয়েছিল কুফুরি কালাম দিয়ে আমি জিজ্ঞেস করতে চাই বর্তমানে যে তাবিজের বইগুলো আছে সেইগুলো কুফুরিতে ভরা নয় কি সেখানে দেখবেন সুরা এত কিছু উল্টিয়ে রাখা হয়েছে সুরা ফাতে উল্টিয়ে রাখা হয়েছে কোন মানুষের ছবি দেওয়া হয়েছে অথবা নকশা রাখা হয়েছে এটা সুরা ফাতেহার নকশা এটা বাকারার নকশা এটা আলেমরানের নকশা নকশা দিয়ে ভরে ফেলেছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরআনুল করিম নামাজে পড়া ফরজ এখন যদি কোনো ব্যক্তি নামাজ দাঁড়িয়ে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি পরে সুরা ফাতেহার পরিবর্তে সুরা ফাতেহার নাম্বারগুলো পরে দেয় নামাজ হবে না বাতিল হবে তাহলে বোঝা গেল যারা সুরাগুলোর নকশা তৈরি করেছে কোরআনের গায়ে পর্যন্ত কোরআনের নকশা ছবি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কি কোরআনের সঙ্গে বেয়াদবি তথা কোরআনের সঙ্গে কুফুরি করা হয় নাই সুতরাং আগের যুগেও যেরকম কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখা হতো বর্তমান যুগেও যে সমস্ত আলেমরা তাবিজ দেখছেন সকলেই কুফুরি কালাম দিয়ে তাবিজ দেখা হচ্ছে এই কুফুরি তাবুজকে বর্জন করতে হবে স্পষ্ট গলার তাবিজগুলো ছেড়ে ফেলতে হবে আল্লাহ রসুলাম বলেছেন মানে আল্লাহ তার তামিল মাতান ফাঁকাত উক্কিরা ইলাইহে যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজ উপর নির্ভরশীল করে দেওয়া হয় এই তাবিজগুলো গলায় ঝুলে থাকে শিরিক শয়তান এগুলোকে আক্রমণ করে এই শিরিক বেদাত থেকে বর্জন করতে হবে সেজন্য আজকের যে মূল বিষয়টা ছিল তা হচ্ছে এই সব ব্যাপারে সংস্কৃতি ব্যাপারে শিক্ষার ব্যাপারে বেদাতের ব্যাপারে এবাদতের ক্ষেত্রে সব ব্যাপারে আমাদের এই কথা বলা যাবে না যে আমরা বাপ দাদার যুগ থেকে করেছি বড় বড় আলেমরা করেছে বড় পিসাবরা করেছে এই কথা বলা যায় না হারাম বরং কোথায় যেতে হবে কোরআন এবং সুন্নার কাছে যদি কোনো ব্যক্তি এর পরেও বলে এত বড় বুজুর্গেরা কম বলে সে ব্যক্তি আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা করেছে আল্লাহর কোরআন বলেছে সুরাই নেসার উনষাট নামাজ ভালো করে বুঝতে পারবেন ফাইং তানা জাতুম ফি সাইন যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও যদি মতভেদ দেখা যায় তাহলে তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফিরিয়ে দাও কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও যদি মমিন হদিন কুন্তু মমিন যদি মমিন হয়ে থাকো যদি মমিন হয়ে থাকো তাহলে খবর আর বুজুর্গের রেফারেন্স দিবা না বড় আলেমের রেফারেন্স দিবা না বড় পিসের রেফারেন্স দিবানা না যেতে হবে কোথায় কোরআন এবং হাদিসের কাছে আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়গুলিকে বোঝার তৌফিক দান করেন বুজুর্গের তরিকা বাদ দিয়ে আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন বুজুর্গের তরিকা বাদ দিয়ে সব তরিকা বাদ দিয়ে এক তরিকা ইসলামের তরিকা মানার তৌফিক দান করেন আমাদের পরিচয় আমরা মুসলিম আমাদের পরিচয় কি এছাড়া আমাদের আর কোন পরিচয় নেই আমি তাদেরও না চিস্তিও না নকশাবন্দি না মোজাদ্দেদি না অমুক না তমুক না আমি মুসলিম আমার নাম কি কোরআন আমার পরিচয় দিয়েছে আমার মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করবে কার দিকে না কোনো পীরের তরিকা তরিকার দিকে ওমান আহসান কৌলাম মিম্মান দাহি যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে ও আমিলা সলেহান এবং ন্যাক আমল করে অকালা এবং সে নিজের পরিচয় দেয় এই বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম আমি একজন কি আপনাদের পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম এছাড়া বাইরে কোন পরিচয় আছে আল্লাহ সুবাহ তারা আমাদেরকে মুসলিম হয়ে সত্যি সত্যিকার ইসলামে প্রবেশ করার তৌফিক দান করে আমিন ওসল্লাহ তালা আলী নবীন মোহাম্মদ ওয়ালা আলী আসবাজমাইন